بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين আমরা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন সেই রাসূলের প্রতি সালাতু সালাম আলাই আলাই আমরা প্রত্যেকেই কিন্তু আলোচনা কোথাও না কোথাও শুনি তাই না কোথাও না কোথাও কিন্তু আমরা আলোচনা শুনেই যাচ্ছি কিন্তু এই আলোচনাটা মানুষের কাছে উপস্থাপন করতে পারছি না এর কারণ কি কারণ হচ্ছে আমাদের মাঝে প্রেশার নেই প্রেশারটা নেই কোথাও গিয়ে ওই একই বিষয়ের যেখানে আলোচনা শুনে যাচ্ছে ওই একই বিষয়ে একটা লোকের সাথে কথা বলতে হচ্ছে তখন ফোন করে ভাইয়া আমি এই বিষয়ে কথা বলছি ওনারা যেন আমার কি কি সব বলতেছে আমি তো এগুলো বলতে পারতেছি এটা যেন কোথায় কি আছে আজকে আলোচনা শুনে গিয়েছে তিন দিন পরে একই কথা আর এতে করে আসলে ওই শ্রোতা তৈরি হচ্ছে পাঠক তৈরি হচ্ছে না একটা জাতির পরিবর্তন তখন হবে যখন পাঠক তৈরি হবে শিক্ষা বিপ্লব যখন আসে তখন জাতির পরিবর্তন আসে যে পড়ে না সে কি করবে শুনে শুনে মুসলমান আর রসুলাম নিষেধ আছে যে তুমি যা শুনো তা মানুষের কাছে বর্ণনা করো না একটা লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যা শুনবে তা মানুষকে বলবে শোনা কথা বলা নিষেধ ইসলামে শোনা কথা বলা নিষেধ ইসলামে এজন্য যারাই ইসলামী অনুষ্ঠানগুলোতে বসে তারা ওই অনুষ্ঠানে আলোচনাটা শুনে তারপরে বাসায় গিয়ে কিতাব থেকে দেখে তারপরে মানুষকে বলা উচিত নাহলে গুণাগার হয়ে যাবেন আপনার এখান থেকে কথাবার্তা শুনে যাচ্ছেন আর জায়গায় গিয়ে মানুষকে বলবেন এই যে মানুষকে বলবেন এটা না করে বলা নিষেধ কারণ আপনি জানেন না আমি সত্যবাদী না মিথ্যাবাদী একটা ভক্তি আছে শ্রদ্ধা আছে ব্যাস বসে আছেন মনে করছেন লোকটা ভালো ভালো হলে তো ওকে আলহামদুলিল্লাহ ভালো হলে তো আলহামদুলিল্লাহ আর যদি ভালো না হয় ইসলাম বিকৃত হয়েছে কিভাবে এ ধরনের ভালো মানুষদের মাধ্যমে না যাদেরকে মানুষ ভক্তি শ্রদ্ধা করতে করতে একেবারে উপরতলায় বসিয়ে রেখে ব্যাস ওইখান থেকে চাবি যা মারে তাই চলে যা বলে তাই চলে এই জন্য কে কি বলছে ওটা সাথে সাথে দেখে মানুষকে তারপরে বলতে হবে না হলে গুণাগার হয়ে যেতে হবে রসুল হাসান নিষেধ করেছেন কাফা বিল মার কাদিবান আই হাদ্দিসা বিকুল্লি মাসামিয়া একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ও যা শুনছে তাই বলছে শুনে আর বলে শুনে আর বলে কোথেকে শুনেছ বুজুর্গ বলেছেন কোথেকে শুনে আকা বিরিন্দের মুখে শুনে এসেছি কোথেকে শুনেছ ইমাম সাহেব বলেছে কতিব সাহেব বলেছে এটা যদি সত্য না হয় খতিব সাহেব বলবে নাকি এটা যে সত্য তা যাচাই করার সময় এসেছে কোরআনের হুকুম এটা সে সত্য বলছে না মিথ্যা বলছে যাচাই করে দেখো এজন্য ভয়ের কিছু নেই আপনার ক্লাস বন্ধ করেন না কেমন তবে একটু পড়েন দেখে দিতে হবে যে হ্যাঁ কি বলছে লোকটা কোথেকে আসছে এই কথাগুলো সত্যিই কি আল্লাহর কথা সত্যিই কি আল্লাহ রসুলের কথা এগুলো নাকি বানিয়ে বানিয়ে এগুলো সব বর্ণনা করছে এগুলো দেখতে হবে হ্যাঁ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন একটু একটু পড়েন আপনারা একটু পড়েন সপ্তাহে অন্তত পক্ষে একটা বার যেই বিষয়ে ক্লাস করছেন একটা বার অন্তত পক্ষে সপ্তাহে ওই জিনিসটা দেখে নিন যে কি হচ্ছে না হলে অনর্থক যাতায়াত হবে কিন্তু অনর্থক যাতায়াত হবে মনে করেন আমাদের আলামিন মসজিদে প্রতি জুমায় তিন হাজার লোক আসে সাপোজ তিন হাজার লোক ঢাকা শহরে একটা গম গমা অবস্থা তৈরি করার জন্য যথেষ্ট না চারোদিকে কথাবার্তা ছুটিয়ে দেওয়ার মতো তিন হাজার লোক যথেষ্ট না তিন হাজার লোকের মুখ যদি এক সপ্তাহ চলে এই এক সপ্তাহ যদি তিন হাজার লোকের মুখ চলে এক বছরে ঢাকা শহরের পরিস্থিতি কি হতে পারে বলেন তো বিশাল পরিবর্তন হবে না কিন্তু বলে তিন হাজার লোক বলে না বলেই না কেন এরকম মসজিদ ঢাকা শহরে অন্তত তিরিশটা আছে তিরিশটা মসজিদে এইরকমই মুসল্লি হয় বরং আরো বেশি মুসল্লি হয় ঢাকা শহরের অবস্থা এই এই যে মৌলবীগুলো যারা দিন বিক্রি করে খায় ইসলাম বিক্রি করে খায় ওদের অস্তিত্ব থাকবে যদি এরা সবাই বলা শুরু করে থাকবে অস্তিত্ব আমরা টুটা পাটা দুই চারজন মিলে কথা বলতেছি তাতেই দেখা যাচ্ছে যে ওদের কাপকাপানি শুরু হয়ে যাচ্ছে পুরো মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে মাত্র ছয় সাতটা লোক আছে আমাদের মাত্র ছয় সাতজন লোক এদেরকে নিয়ে পুরো মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে যত আলেমোলামা আছে ওদের মাথা খারাপ হয়ে গেছে ঢাকা থেকে মৌলবী ভাড়া করে নিয়ে যাচ্ছে মুফতি সাহেব সাইকুল সাহেব এদের ভাড়া করে নিয়ে যাচ্ছে এই মাত্র পাঁচ ছজন লোকের জন্য মাত্র পাঁচ ছয় জনের জন্য পুরা ডিস্ট্রিক্টের মৌলবীদের ইমাম সাহেবদের সবার মাথা খারাপ নিয়মিত মিটিং করতেছে সপ্তাহে তিন চার দিন মিটিং করে এদের কি করা যায় কি বলা যায় এরা কি করতেছে অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে আমাদের সব শেষ হয়ে যাচ্ছে আমাদের ধর্ম নাকি টিকবেই না আমাদের ইমামতি ছুটা যাবে কদিন পরে মাত্র পাঁচ ছজন মানুষ কেন ঢাকা শহরে অন্তত তিরিশ থেকে চল্লিশটা মসজিদ আছে অবস্থাটা কি খোঁজখবরই নেই কেন পেশান নেই আহ্বানটা নাই মানুষকে বলার মতো বলতে হবে তো আমরা খালি আল্লাহ দিনটাকে এভাবে শুনেই যাব শুনেই যাবো ব্যাস আর বলবো না এটা কি হয় নাকি আমরা যেভাবে দাওয়াত পেয়েছি আমাদের ভাই তারা এইভাবে দাওয়াত পাওয়ার অধিকার রাখে না তারা তারাও তো অধিকার রাখে এই সমাজের মানুষগুলো তারাও তো অধিকার রাখে জান্নাতে যাওয়ার তারাও তো অধিকার রাখে নাম থেকে মুক্তি পাওয়ার তারাও অধিকার রাখে আল্লাহ দিনের উপরে চলার তারাও অধিকার রাখে ইমানের উপরে মৃত্যুবরণ করার আমরা যদি না বলি চলবে আমরা না বললে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 আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আমাদের গত সপ্তাহের আলোচনার বিষয়বস্তু ছিল লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আহ্বান করা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি আহ্বান করা যে জাতির কাছেই আমরা যাই না কেন তাদেরকে কোন বিষয়ের আহ্বান করতে হবে প্রথম শিক্ষিত হোক মূর্খ হোক শিক্ষিত হোক অশিক্ষিত হোক কম শিক্ষিত হোক আহ্বানটা কি হবে লাহ আহ্বান মুসলিম হোক অমুসলিম হোক মুসলিম বলতে প্রকৃত মুসলিমের কথা আমরা বুঝাইনি বাংলাদেশের ভৌগোলিক মুসলিমদের কথা বলছি আজগবি মুসলিমদের কথা অপকৃত এই মুসলিমদের কথা বলছি আজব কিসিমের মুসলিমদের কথা বলছি এদের কাছে আমাদের আহ্বান কি হবে আহ্বান সরকারি লেভেলে গিয়ে আহ্বান করতে চাচ্ছি মন্ত্রীদের কাছে মিনিস্টারদের কাছে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করতে চান কোন বিষয়ে আহ্বান করতে হবে সচিবদের কাছে আহ্বান করতে চান কোন বিষয়ে আহ্বান করতে হবে দেশের একেবারে সাধারণ জনগণ যারা মাঠে কাজ করে খায় তাদের তাদের কাছে আহ্বানটা কিসের থাকবে প্রথম আহ্বান কখনো জেহাদের হবে না আহ্বান কখনো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার হবে না আহ্বান কখনো হুকুমত প্রতিষ্ঠার হবে না আহ্বান কখনো নামাজের হবে না আহ্বান কখনো সিয়ামের হবে না এইগুলো সব পালনের বিষয় এগুলো সব কিসের বিষয় পালনের বিষয় এগুলো সবগুলো পালন করার বিষয় আহ্বানের বিষয়বস্তু হচ্ছে লাইলাহ লাইলাহার আহ্বান করলে এগুলো সব অটোমেটিকলি পালনও করবে এবং প্রতিষ্ঠাও করবে পালনও করবে প্রতিষ্ঠাও করবে পালনও হয়ে যাবে প্রতিষ্ঠা হয়ে যাবে অটোমেটিকলি প্রতিষ্ঠা হবে অটোমেটিকলি তারা প্রতিষ্ঠা করে ফেলবে মানুষ কল্পনাও করতে পারবে না যে কিভাবে এগুলো প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এই ছিল বিষয়বস্তু গত সপ্তাহে তাই না আজকের আলোচনা হচ্ছে আমরা গত সপ্তাহে শুধুমাত্র আহ্বানটা বলছিলাম আহ্বানটুকু যে কিসের আহ্বান চলছে দেশে সুফিবাদের আহ্বান তারপরে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার আহ্বান হুজুরের ধর্ম প্রতিষ্ঠার আহ্বান নেতার ধর্ম প্রতিষ্ঠার আহ্বান ব্যক্তির চিন্তাশীল মানুষের চিন্তা প্রতিষ্ঠার আহ্বান চিন্তাশীল মানুষের চিন্তাকে প্রতিষ্ঠা করার জন্য আহ্বান করে মানুষ করে না ইসলামী চিন্তাবিদ ইসলামকে নিয়ে চিন্তা করার বিষয় নাকি হ্যাঁ ইসলামে আবার চিন্তাবিদ হয় নাকি ইসলামে চিন্তাবিদ হয় চিন্তা আবার বিদ হয় কি করে ইসলামী চিন্তাবিদ ফালতু কথা ইসলামী চিন্তাবিদ ইসলামে মৌজুতাহিদ হতে পারে যে ব্যক্তি ইসলামকে নিয়ে গবেষণা করছে তাকে বলছে মুস্তাহিদ যে ব্যক্তি ইসলাম নিয়ে পাণ্ডিত্য অর্জন করছে তাকে বলা যাচ্ছে যে আলেম চিন্তাবিদ আবার কেউ সবসময় চিন্তায় থাকে টেনশনে থাকে ও চিন্তা করতে করতে তো আরেক জায়গায় চলে যাবে চিন্তা কারা করে টেনশনে পড়ে যায় ইসলামকে নিয়ে ইসলাম টেনশনে পড়ার জিনিস নাকি যার ভিতরে ইসলাম প্রবেশ করে তার ভিতর থেকে টেনশন চলে যায় ও আরামে রাস্তার পাশে ফুটপাতে শুয়ে ঘুমায় থাকে খলিফা হওয়ার পরে ও টেনশন থাকে না যে আমি কোথায় শুয়ে আছি গাছের নিচে ঘুমিয়ে থাকে অর্ধেক পৃথিবীর খলি পাওয়ার পরেও টেনশন মুক্ত হয়ে গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছে টেনশন এই চিন্তাবিদ ইসলাম বানায় না ইসলামী চিন্তাবিদ এই চিন্তা দিয়ে দিয়ে কত কিছু হচ্ছে তো এই ছিল আহ্বানের বিষয়বস্তু আজকের আলোচনা হচ্ছে আহ্বানের বিষয়বস্তুর ব্যাখ্যা ব্যাখ্যাটা কি আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহ সুবহান আমাদের জন্য একটা ধর্মকে মনোনয়ন দিয়েছেন নাকি ধর্ম বলেছিলাম না দিন বলেছিলাম দিন বলেছিলাম না ধর্ম বলেছিলাম ধর্ম কাকে বলে যার মধ্যে আরো ধারণ করার সুযোগ আছে তাকে কি বলে ধর্ম এই গ্লাসটা এখন ফাঁকা অর্ধেক এখনো যাবে অর্ধেক এখন যাবে এর ভিতরে ধারণ ক্ষমতা আছে আপনি ঢালছেন আর এর ভিতরে ঢুকে যাচ্ছে এরপর যখন পুরা হবে যত ঢালবেন পড়ে যাবে মানে ওর ধারণ ক্ষমতা শেষ ইসলামের কি নতুন করে ধারণ ক্ষমতা আছে ইসলাম কোনো ধর্মের নাম নয় অন্য কোনো ধর্মের নাম হিন্দু একটা ধর্মের নাম নতুন নতুন ব্রাহ্মণরা যা বুঝছে সেটাই ঢুকাচ্ছে ওদের যে পুরোহিতরা আছে যেটা বুঝছে সেটাকেই ঢুকাচ্ছে শিয়া একটা ধর্মের নাম অন্য গুলো হচ্ছে ধর্মের নাম ইসলাম হচ্ছে একটা দিনের নাম ইসলাম হচ্ছে একটা দিনের নাম যে দিনটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নতুন করে কিছু আসবে না এখানে কমপ্লিট হয়ে গিয়েছে ওর ধারণ ক্ষমতা শেষ ওর ভিতরে এখন যা আছে শুধু মানুষ নিচ্ছে ওখান থেকে আর এই নিতে নিতে একটা সময় ইসলাম শেষ হয়ে যাবে নাকি ফাঁকা হয়ে যাবে শূন্য হয়ে যাবে না শূন্য হবে না যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকবে একটা জীবন ব্যবস্থার নাম এবং এই জীবন ব্যবস্থাটা অপূর্ণাঙ্গ তাই না অপূর্ণাঙ্গ বলেই পীর সাহেবদের এখানে পূর্ণাঙ্গ করার মতো জায়গা আছে অপূর্ণাঙ্গ বলেই নেতাদের এখানে পূর্ণাঙ্গ করার মতো জায়গা আছে এই জন্য তারা নতুন নতুন রূপ দিয়ে যাচ্ছে ইসলাম অপূর্ণাঙ্গ নয় পূর্ণাঙ্গ তো পিসারদের কাজ কি মানুষকে ধোকা দেওয়া পিসারদের কাজ অসম্পূর্ণ কেস পূর্ণ করা অদের হিসাবে না ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম আমরা যেমন আজকে খুদ্বার মধ্যে শুনলাম যে শুক্রবার বলাটা উচিত নয় আসলেও কথা ঠিক শুক্রবার বলাটা উচিত নয় কারণ আল্লাহ প্রদত্ত একটা নাম আছে রসুল প্রদর্শিত প্রদত্ত একটা নাম আছে ঠিক ইসলামের একটা নাম আছে সেটা হচ্ছে দিন দিন ইসলাম এইটা আবার ধর্ম হলো কি করে নামের কোনো পরিবর্তন হয় আমার নাম মতিউর রহমান আপনি যদি আমার নামের অর্থ জেনে আমাকে ডাকতে থাকেন আমি কয়বার উত্তর দিব আপনাকে এ রহমানের আনুগত্যশীল বান্দা এদিকে আসো কে শুনবে হ্যাঁ কে উত্তর দিবে কে নামের পরিবর্তন হয় নাকি কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে ইসলামের পরিভাষা যেগুলো ছিল এগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে সর্বপ্রথমে এই কাজগুলো করা হয়েছে আগে পরিভাষাগুলোকে চেঞ্জ করো যখনই পরিভাষাগুলোকে চেঞ্জ করা হয়েছে তখন অর্থগতভাবে জিনিসগুলোকেও চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থগতভাবে চেঞ্জ পরিভাষা চেঞ্জ তারপরে অর্থগুলোকে চেঞ্জ করে ফেলা হয়েছে অর্থগুলোকে চেঞ্জ করে দিয়ে এরপরে ব্যাস যা যা করার সব কাজগুলো করা হচ্ছে সবগুলো কাজ করা হচ্ছে কারণ শব্দের সাথে অর্থের মিল আছে অর্থের সাথে আমলেরও মিল থাকতে হবে আমলেরও মিল থাকতে হবে তো আমরা বলেছিলাম যে ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম যা পূর্ণাঙ্গ একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ হয়ে গেছে নতুন করে কিছু আসবে না তো আমরা যে আহ্বানটা করব সেই আহ্বানের ব্যাখ্যা আজকে এই আহ্বানের ব্যাখ্যাটা কি আমরা সেদিন বলেছিলাম যে ইসলাম ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ পর্যন্ত কি থাকবে ইমান টিকে থাকবে বলেছিলাম না ইসলামের মূল ভিত্তি হচ্ছে কি ইমান ইসলামের মৌলিক বিষয় হচ্ছে কি ইমান ইমানবিহীন ইসলাম কোনোদিন টিকতেই পারে না ইমানবিহীন ইসলাম টিকবে ইমানবিহীন ইসলাম কোনোদিন টিকতে পারে না ইসলামের মৌলিক বিষয় হচ্ছে কি ইমান আর ইমানের মৌলিক বিষয় কি বলেছিলাম তাও তাওহীদের মূল আহ্বানটা কি বলেছিলাম এইটার জন্যই নবী আল্লাহ সুবহানাহু পাঠিয়েছিলেন এইটার জন্যই পাঠিয়েছিলেন যে লা আহ্বান করো লা বাস্তবায়ন করো লা ইল্লাল্লাহর দিকে মানুষকে ডেকে ডেকে নিয়ে আসো এই কথাই বলতে থাকো এটাকেই প্রতিষ্ঠিত করো এটাকেই প্রতিষ্ঠিত করো তো ইসলামের মূল বিষয় হচ্ছে ইমান ইমানের মূল বিষয় হচ্ছে মূল বক্তব্য হচ্ছে মূল বক্তব্যটা কি অর্থটা কি মূল অর্থ হচ্ছে যে নাবি তুমি তাদেরকে বলো নবী তুমি তাদেরকে বলো তোমরা আসো ইলা কালিমাতিন একটা দিকে একটা দিকে আসো চলে আসো একটা আহ্বানের দিকে আসো একটা বক্তব্যের দিকে আসো সাওয়াইম বাইনানা অবাইনাকুম যে বিষয়টার মধ্যে তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে মিল আছে যে বিষয়ে তোমরা এবং আমরা একমত আমাদের মাঝে এবং তোমাদের মাঝে যে বিষয়ের মিল আছে সেই কথাটা কি আমরাও যে বিষয়ে একমত তোমরাও যে বিষয়ে একমত সেটা কি আসো এই একমত ঐক্যমত্যের বিষয়ের দিকে আমরা চলে আসি সেটা কি আল্লাহ ওয়ালা আমরা এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কারো এবাদত করব না এটা হচ্ছে কি ব্যাখ্যা কারো এবাদত চলবে না কার এবাদত চলবে একমাত্র আল্লাহ ওয়ালা মুশরিকা বিহি সাইয়া এবং আল্লাহর সাথে কাউকেই অংশীদার স্থাপন করব না কাউকেই অংশীদার স্থাপন করা যাবে না কাউকে না না হুজুরকে না ইমামকে না পীরকে না বাবা মাকে না সরকারকে না গভর্নরকে না কাউকে না কাউকে না বটগাছকে না খাজাকে না গাজাকে কাউকেই করা যাবে না কাউকেই করব না ওলা আনুষ্ঠিকা বিষাইয়া এবং কয়টা ক্ষেত্রে করব না কোনো ক্ষেত্রেই করব না আল্লাহর সাথে অংশীদার স্থাপন হয় কয়টা ক্ষেত্রে বলতে পারেন তিনটা ক্ষেত্রে অংশীদার স্থাপন করা হয় আল্লাহর সাথে কয়টা ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে কয়টা ক্ষেত্রে মুখ ছুটান কয়টা ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হয় এক নাম্বার হচ্ছে আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে আল্লাহর কর্তৃত্ব আল্লাহর সার্বভৌমত্ব আল্লাহর ক্ষমতা এই ক্ষেত্রে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হয় আল্লাহর কর্তৃত্বে কি কি আছে আল্লাহর কর্তৃত্বে আছে যে সকল কিছু তিনি একমাত্র মালিক তিনি সবকিছুকে পরিবর্তন করেন তিনি সবকিছু দান করেন তার আন্ডারেই রয়েছে সবকিছু এর মধ্যে কি কি আছে যা আছে এখন গুনতে থাকেন আপনি সন্তান দেওয়ার মালিক সে সন্তান দেওয়ার মালিক সে কারেটা সকল প্রকার দাতা হচ্ছে কে একমাত্র আল্লাহ সব কিছু কে দান করেন আল্লাহ একমাত্র আল্লাহ সব কিছুকে দান করেন ক্ষমতা তিনি দান করেন রাষ্ট্র তিনি দান করেন সন্তান তিনি দান করেন চাকরি তিনি দান করেন বৃষ্টি তিনি ওখান থেকে দান করেন সব কিছু রিজিক তিনি ওখান থেকে দান করেন যা আছে দাতা হিসাবে কে আছেন একমাত্র আল্লাহ এবং এই সব কিছুকে সুনিয়ন্ত্রিত ভাবে কে পরিচালনা করেন একমাত্র আল্লাহ এখানে কাউকে দাঁড় করিয়ে দেওয়া কাউকে দাঁড় করিয়ে দেওয়া এটা হচ্ছে আল্লাহ রুবুবিয়াতের ক্ষেত্রে অংশীদার স্থাপন করা ওরা অনুশ্রিকা বিষয়া না করি না আমি অংশীদার স্থাপন খাজা বাবার দরবার হতে কেউ ফিরে না আল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরে চলে যাচ্ছি দোয়া করছি কিছুই দেখতে পাচ্ছি না এত ডাকি আল্লাহকে আল্লাহ তো আমার ডাকে সাড়াই দেয় না ডাকতে ডাকতে গলা শুকায় গেল জীবনটা পার হয়ে গেল কোনোভাবেই পেলাম না সর্বশেষ চলে গেলাম বাবা সাহেবাবাদির দরবারে উনি আমাকে একটা সন্তান দিয়ে দিলেন বত্রিশ বছর পরে বত্রিশ বছর পরে তিনি আমাকে একটা সন্তান দিয়ে দিলেন এখন পত্রিকায় চলে আসলো হুজুর দোয়ার বরকতে বত্রিশ বছর পরে সন্তান লাভ আল্লাহকে ডাকতে ডাকতে ও একেবারে নিরুৎসাহিত হয়ে গেছে শেষ আল্লাহ দিল না শেষ পর্যন্ত খাজা বাবার ডাক শুনলো তাই না ব্যবসায় লস লস লস লস হতে হতে হতে হতে আর কোনো মানে কিছুই ছিল না সব শেষ হয়ে গেল সর্বশেষ আমার এক বন্ধু আমাকে বলল যে যদি আমার সাথে ওইখানে ওরসে যাস আর একটা মান্নত করে আসিস ব্যাস তোর ব্যবসার বেড়া পার আর কোনো সমস্যা নেই নিরুৎসাহিত হয়ে তারপর ওর সাথে চলে গেলাম গিয়ে একটা মান্যত করে আসলাম আর কিছু দিয়ে আসলাম এরপর থেকে যে আমার ব্যবসা চাঙ্গা হচ্ছে বড় হতে হতে হতে হতে আজকে তো আকাশ চুম্বি অবস্থা কোন দরবার এটা বাবা আটরশির দরবার ওইখানে গেলে কেউ গরিব থাকে না সবাই বড়লোক হয়ে যায় সবাই বড়লোক হয়ে যাবে ওখানে গেলে অথচ এটা কে করেন সন্তান যাচ্ছে এক জায়গা থেকে রিজিক আসে আর এক জায়গা থেকে বর্তমান সময় বাংলাদেশে বৃষ্টির মালিক কে বলতে পারেন বৃষ্টির কুতুব দেওয়ানবাগি দেওয়ানবাগি ও যখন চাইবে তখন বৃষ্টি হবে ও যেদিন চাইবে যে আরবি মাস আজকে শেষ ব্যাস আজকে শেষ ও যেদিন চাইবে যে আগামীকালকে আরবি মাস শেষ হবে তো আগামীকালকে আগামীকালকে আরবি মাস শেষ হবে এই রমাদান বত্রিশে হয়েছে ওদের এলাকাতে ওদের মুরিদদের কাছে ওর কাছে সংবাদ এসছে যে না রমাদান এবার বত্রিশটা হবে ব্যাস বত্রিশটা হয়েছে হচ্ছে মালিকানা সার্বভৌমত্ব রুবুবিয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে রুবুবিয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে যে যিনি সৃষ্টি করবেন তিনি সব কিছু প্রদান করবেন যিনি সৃষ্টি করবেন তিনি সব দিকে রাস্তা প্রদর্শন করাবেন সব কিছু তিনিই দান করবেন মুসা আলহ সালাম তাকে ফেরাউন জিজ্ঞেস করেছিল যে মুসা তোমার রবকে মুসা আলাই সালাতাম এবং আরুন আলাই সালাতাম দুজন মিলে গেলেন ফেরাউনের কাছে কেন কেন গিয়েছিলেন ফেরাউন তাগুত হয়ে গিয়েছিল তাই না ইদাবিলা ফিরাউনা ইন্নাহু তাগা ফেরাউন তাগুত হয়ে গিয়েছিল এই কথা কে বললেন তাদেরকে আল্লাহ সুহান বললেন আর মুসা আলাই সালাতাম সোজা ফেরাউনের কাছে গিয়ে বলছে ফেরাউন তুই তাগুত তুই ওখান থেকে ক্ষমতা থেকে নেমে চলে আয় একথা বলেছিলেন না একথা বলেন নাই ফেরাউনটি তুই তাগত তুই নাম ক্ষমতা থেকে আগে তারপরে তোর সাথে আমি কথা বলবো আগে মসনদ থেকে নেমে আয় কারণ তুই তাগত তোর ওখানে থাকার কোনো অধিকার নেই আমি নবী যেখানে বেঁচে আছি তুই আবার ওখানে থাকবি কেন শ্রেষ্ঠ মানুষরাই তো ক্ষমতায় থাকবে তাই না শ্রেষ্ঠ মানুষরা ক্ষমতায় থাকবে না ফেরাউন তো তাগত তুই এখানে কেন আছিস আল্লাহ বলেছে তাগুত তাই নবীও গিয়ে তাকে তাগুত বলে ডাকছে তাগুত আয় আয় নাম নেমে আয় আমি তোকে কোরআন শোনাই আমি তোকে ইসলামের কথা শোনাই তাই বললেন মুসা আলাহিসাল্লাম আমাদের দেশে তাগুত তাগুত শুনছেন না হাসিনা তাগুত খালেদা তাগুত মুফতি আমিনী তাগুত অমুক তাগুত সব তাগুত খুদবার মধ্যে শুধু তাগুত আর তাগুত তাগুত আর তাগুত তাগুত আর তাগুত এদের এই তাগুতের জ্বালায় মাথাটাই নষ্ট হয়ে গেল কদিন আগে আমিও তাগুত হয়ে গেছি ওদের কাছে ওরা ঘোষণা করছে আমি তাগুত আমাদের আরেক ভাই আছে মুরাদ্দিন আমজাদ সেও তাগুত হয়ে গেছে ওদের কথার সাথে মিলে নাই কথার সাথে মিলে নাই সেই জন্য সেও তাগুত শাহেখ আকরামুজ্জামান তিনিও তাগুত আব্দুল রাজাক বিন উনিও তাগুত সব তাগুত তাগুতের দাওয়াত আল্লাহ যার সম্পর্কে বলছে যে ও তাগুত হয়ে গেছে তার কাছেও মুসা আলাইসালাম গিয়ে বলছেন যে কিভাবে কথা বলবে আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন মুসা আলাইসালামকে যে দেখো ওইখানে গিয়ে কিন্তু নম্রতার সাথে কথা বলো ভদ্রতার সাথে কথা বলো নম্রতার সাথে কথা বলো ভদ্রতার সাথে কথা বলো এমন নরম হয়ে কথা বলো মাটির সাথে মিশে যাওয়ার মতো কথা বলো ব্যবসা কেন নম্রতার সাথে কথা বলবে নম্রতার সাথে কথা বললে ওই লোকটা চিন্তা করবে সে ভাববে সে ওখান থেকে উপদেশ গ্রহণ করবে অথবা সে আল্লাহকে ভয় করে ফিরে চলে আসবে আপনি তাগুদ তাগুদ বলে তারপরে কি লাভ হয় লাভটা কি কোনো লাভ নেই আর ওইটা যদি না বলে নম্রতার সাথে আল্লাহ তাওহিদের বাণী তার কাছে পৌঁছে দেন সে রাতের বেলায় বসে বসে ভাববে রাতের বেলায় ঘুমানোর সময় সে ভাববে সকালবেলা ভাববে একটা পর্যায়ে গিয়ে সে আর মাথার ভিতরে চিন্তা আসবে যে লোকটা আমাকে আল্লাহর কথা বলেছে আল্লাহ তো আমাকে সব কিছু দিচ্ছেন ভয় পেয়ে যেতে পারে ভয় পেয়ে যেতে পারে অন্যথায় না ওই বলে কোনো লাভ নাই তাগুত মাগুত এই সেই ভর কাঠ মার তাগুতকে মারতে হবে ও তাগুত হয়ে গেছে ওর সাথে আর কোনো কথাবার্তাই নেই তো মুসা আলাই সালাতামের কাছে যখন মুসা আলাই সালাতাম যখন ফেরাউনের কাছে গেলেন যাওয়ার পরে ফেরাউন জিজ্ঞেস করছে মান রব্বু কুমাইয়া মুসা মুসা এ হারুন এই দুইজন এই তোমরা দুইজন তোমাদের রব কে আমি তো জানি না যে আমি ছাড়া আর কোনো রব আছে আনা রব্বু কমলা আলা আমি হচ্ছি সবচাইতে বড় রব দেখো না আমি মারি আমি আবার ছেড়ে দেই আমি এটা করি আমি সেটা করি আমি রাষ্ট্রকে পরিচালনা করি সবকিছু আমি আমিই করি আমার রব্বকুমুল আল আমি হচ্ছি সবচেয়ে বড় রব রুবুবিয়াতে সে দাবি করলো দাবি করার পর সে জিজ্ঞেস করছে যে তোমাদের রবকে দুইজনের বলছে রব্বুন আতাকুল্লা খালকাহু আমার রব হচ্ছেন তিনি যিনি সব কিছুকে সৃষ্টি করেন যিনি সব কিছুকে সৃষ্টি করেন এই সব কিছু সৃষ্টির মধ্যে তুমি নিজে ফেরাউন আছো তুমি ফিরাউন তুমি নিজেও আছো তোমাকেও তিনি সৃষ্টি করেছেন রাব্বুন আল্লাহ দিয়ে আতাকুল্লা শাহিন খালকাহ যিনি সৃষ্টির পরিপূর্ণ আকৃতি দেন সৃষ্টির প্রকৃতি দেন যিনি সব কিছুকে সৃষ্টি করেন সুম্মা হাদা অতপর তিনি পথ প্রদর্শন করেন কিভাবে খাবে কিভাবে চলবে কিভাবে এটা করবে কিভাবে সেটা করবে আজকে সময় নেই নাহলে রুবুবিয়াতের উপর সুন্দর আলোচনা করা যায় রুবুবিয়াত কেউ যদি আল্লাহ রুবুবিয়াতকে বুঝতে পারে এই লোকটা আল্লাহ তাওহীদের দিকে ফিরে চলে আসে বুঝতে পারলে এই রুবুবিয়াত কখনো তাগুত মাগুত বলে আপনি তাকে বুঝাতে পারবেন না আমার রব হচ্ছেন তিনি যিনি সবকিছু আকৃতি দিয়েছেন সৃষ্টি করেছেন অতপর তিনি সবকিছু প্রয়োজন তিনিই মিটাচ্ছেন মানুষকে সৃষ্টি করার পরে মানুষের সবচাইতে বেশি প্রয়োজন যেটা ছাড়া মানুষ চলতে পারবে না বেঁচে থাকতে পারবে না সেটা কি জি অক্সিজেন অক্সিজেন ছাড়া চলতে পারবে তিন দিন না খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে সাত দিন না খেয়ে বেঁচে থাকতে পারে আর আমাদের পীর সাহেবরা তো জীবনের পর জীবন বারো বছর চরমনায় পীর সাহেবের এক বুজুর্গ আছে তিনি বারো বছর না খেয়েছিলেন ওইখান থেকে যখন ধ্যান ভঙ্গ হয়েছে চলে আসলো জিজ্ঞেস করেছে তুই কি খেয়ে বেঁচে থাকলি এতদিন বলছে মহলার জেকের খেয়েছি আল্লাহর জেকের খায় সে বদমাস আল্লাহর জিকির খেয়ে বেঁচে থাকে তিনি বলছেন যে রব্বুন আল্লাদি আকাকুল্লা শাহিন খালকাহু সুম্মা হাদা এ হচ্ছে রবুইয়াদের পরিচয় যে যিনি সৃষ্টিকর্তা এবং সৃষ্টি করার পরে তাকে এমনি এমনি ছেড়ে দেন না সব কিছুতে তিনি পথ নির্দেশনা দান করেন চাকরি করবেন কিভাবে করবেন দিন মানবেন কিভাবে মানবেন ছোট্ট সন্তান কিভাবে চলবেন মায়ের পেট থেকে যখন সন্তানটা চলে আসে আসার পরে ওকে কে শিখায় যে তুই এইভাবে খা মাকে বাচ্চা না হলে বাচ্চাকে না হলে মা ধরে এখানে তার স্তনের মধ্যে মুখ লাগিয়ে দেয় বাঘের বাচ্চাটাকে কে তার উড়ানের মধ্যে কোন লোক আছে গিয়ে ঢুকিয়ে দেয় যে ওখানে তোর খাদ্য আছে খা তুই কে দিচ্ছে সবচাইতে বেশি যে প্রয়োজন অক্সিজেন সেই অক্সিজেন ছাড়াও আল্লাহ সুবহান প্রাণীকে বাঁচিয়ে রাখেন মায়ের পেট গুলো দেখেন পেটের ভিতরে জীবন্ত থাকে না মানুষ অন্যান্য প্রাণীগুলো জীবন্ত থাকে না অক্সিজেন ছাড়া ওখানে কে কিভাবে বেঁচে আছে বলেন কোনো ডাক্তারকে আজকে পর্যন্ত দেখেছেন যে অক্সিজেনের একটা সিলিন্ডার আর পাইপ দিয়ে মায়ের পেটটাকে এখান থেকে ফুটা করে ওর নাকের মধ্যে লাগিয়ে দিয়েছে মায়ের পেটের ভিতরে ওর অক্সিজেনের ঘাটতি হচ্ছে অতএব সিলিন্ডার নিয়ে মাকে ভরতে দেখেছেন গর্ভবতী কোনো নারীকে অক্সিজেন ছাড়াও তিনি প্রাণীকে বাঁচাতে পারছেন আলা কুল্লি শাহিন কাদির চেরুবিয়া যিনি সৃষ্টি করবেন সৃষ্টি করার পরে তার যত প্রয়োজন আছে নিজের থেকে যিনি মিটান নিজের থেকে যিনি মিটান তিনি হচ্ছেন কে রব তিনি কে রব এই রুবিয়াতের ক্ষেত্রে অংশীদার স্থাপন ওলা বিহি সাইয়া কোনোভাবে অংশীদার স্থাপন করা যাবে না তারপরে দ্বিতীয় পর্যায় হচ্ছে উলুহিয়াত বা ইবাদতের ক্ষেত্রে শিরিক উলুহিয়াত বা ইবাদতের ক্ষেত্রে শিরিক রুবুবিয়াতকে অনেকেই মেনে নিচ্ছে মক্কার মুশ্রিকরা আল্লাহ রুবুবিয়াতের নাইনটি পার্সেন্টে বিশ্বাস করতো নাইনটি পার্সেন্ট রুবুবিয়াতের বিশ্বাস ছিল তাদের এবং অনেক অনেক অনেক কাপের মুশিকদের নাইনটি পার্সেন্টই রুবুবিয়াতের উপরে তাদের বিশ্বাস ছিল দু চারটা ক্ষেত্রে তারা বিভিন্নভাবে সন্দেহ পোষণ করত কিন্তু মূলত তারা শিখ করত আল্লাহ উলুহিয়াতের ক্ষেত্রে আইবাদতের ক্ষেত্রে আইবাদতের ক্ষেত্রে তারা শিরিক করত এই আল্লাহ উলুহিয়াতের ক্ষেত্রে শিরিক আল্লাহর আইবাদতের ক্ষেত্রে শিরিক ওলা আনুষ্রিকা বিহি সাইয়া না আল্লাহর সাথে কোনো অংশ আমরা শিরিক স্থাপন করতে রাজি নই তিন নম্বর শিরিক হচ্ছে আল্লাহ আসমা এবং সিফাতের ক্ষেত্রে শিরিক আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে শিরিক আল্লাহর যে গুণবাচক নাম রয়েছে গুণবাচক গুণাবলী রয়েছে এই গুণবাচক নাম এবং গুণাবলীগুলোর মধ্যে গুণবাচক নাম আল্লাহর গুণবাচক এই সমস্ত নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শিরিক করে ফেলছে আল্লাহর গুণবাচক একটা নাম হচ্ছে আল্লাহ হচ্ছেন দাতা তিনি সবকিছু দান করেন এখন খাজাও দিচ্ছে খাজাও দিচ্ছে আল্লাহর আর একটা গুণবাচক কর্মকাণ্ড হচ্ছে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন এখন দেওয়ানবাগিও বৃষ্টি দেওয়ার মালিক হয়ে যাচ্ছে আল্লাহর আর একটা গুণবাচক কর্মকাণ্ড এবং নাম হচ্ছে যে তিনি সন্তান দান করেন এখন সায়দাবাদীও সন্তান দিচ্ছে আল্লাহর গুণবাচক নাম কর্মকাণ্ডের মধ্যে একটা বিষয় হচ্ছে আল্লাহ রিজিক দান করেন এখন আক্রোশীও এটা দিচ্ছে আল্লাহর আর একটা বিষয় হচ্ছে যে আল্লাহ তারা মুমিনদেরকে মৃত্যুর পরে জান্নাত দান করেন এখন পিস সাহেবরা এটা দিচ্ছে পিস সাহেবরা পরোয়াই করে না আল্লাহ যে আল্লাহ দিবে কোনো পরোয়া নেই কে আমাদের দিন যারা আটকে যাবে পীরের যদি কোনো মুরিদ আটকে যায় তখন পিস সাহেব তাদেরকে ছিনিয়ে নিয়ে সোজা জান্নাতে চলে যাবে কারোর সাথে কোনো কথাই বলবে না না ফেরেস্তাদের সাথে না আল্লাহর সাথে কোনো কথাই বলবে না সোজা ছিনিয়ে নিয়ে চলে যাবে এগুলো হচ্ছে পীর সাহেবের মুরিদ হওয়ার ফজিলত আমি নাম নিতে পারলাম না কিছুদিন আগে এক পীর সাহেব চেয়ারম্যান ইলেকশন করেছে চেয়ারম্যান ইলেকশন করেছে সে পীর সাহেব এলাকার মানুষের কাছে গিয়ে ভোট চেয়েছে এইভাবে বলে ভোটার গিয়ে হাত ধরেছে হাত ধরে বলছে আমি আপনার হাত ধরছি আর আমার হাত ধরে আমার হাত যাচ্ছে হচ্ছে আমার বাবার কাছে আমার বাবা হচ্ছে কবরে আছে কবরে বসে বসে তিনি সবকিছু দেখছেন তিনি ওখানে বসে আছেন আমার হাতের মাধ্যমে যেই হাত যাবে সবাইকে তিনি চিনে টেনে জান্নাতে নিয়ে চলে যাবেন যদি আমাকে ভোট দেন তাহলে আমার বাবা ওখানে বসে আছে উনি আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবেন সত্য ঘটনা চাক্ষুষ প্রমাণ এসেছে ভোটারের মুখের কথা এটা যে গিয়ে বলছে আমাকে যদি ভোট দেন আর যদি না দেন তাহলে সোজা জাহান্নাম কারণ বাবা ওইখানে বসে আছে হকানি পীর সাহেবের কাজ হকানি এটা দেওয়ানবাগি তারপরে ওই মাইস ভান্ডারি ওগুলো বলেনি হকানি পীর সাহেবের ঘটনা এটা এই কিছুদিন আগে চেয়ারম্যান ইলেকশনে যাদের মুজাহিদ গ্রুপ আছে বাংলাদেশে যারা জেহাদ করে যারা কোরআনের সংবিধান বাস্তবায়ন করার জন্য হরতাল ডেকেছিল কিছুদিন আগে এটা কোরআনের সংবিধান যে তোর বাপ জান্নাতের মালিক আর তোর বাপ জাহান্নামের মালিক যাকে ইচ্ছা তাকে তাই দেয় এটা কোরআনের সংবিধান ও কোরআনের সংবিধানের জন্য জেহাদ করে মুজাহিদ কমিটিও আছে ওদের তো আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়া এক আল্লাহর ইবাদত চলবে আল্লাহর সাথে কোনো অংশে কাউকে শরীকে স্থাপন করা যাবে না এটা হচ্ছে লাইলা মূল বক্তব্য মূল দাওয়াত মূল দাওয়াত আল্লাহর এবাদত চলবে আর কারো এবাদত চলবে না না খাজার এবাদত না গাজার এবাদত না হকানি পীরের এবাদত না ভণ্ড পীরের এবাদত না নেতার এবাদত না গাছের এবাদত না লোটার এবাদত না কুত্তা বিলায়ের এবাদত না ভুয়া কিছুর এবাদত না ফেরেস্তার এবাদত না কোনো নবী রসুলের এবাদত কার এবাদত চলবে না এবাদত চলবে একমাত্র কার কোনো অংশে আমরা এর মধ্যে অংশীদার স্থাপন করা যাবে না এটা হচ্ছে লাইলাহ দাওয়াতের মূল বক্তব্য মূল বক্তব্য হচ্ছে এটা কোন অংশীদার স্থাপন করা যাবে না সেক্ষেত্রে আল্লাহর আইন কানুন চলে আসবে মোবাইল সেক্ষেত্রে আল্লাহর আইন কানুনের বাস্তবায়ন চলে আসবে সব বিষয় চলে আসবে কিন্তু সেটা আসবে হচ্ছে ধাপে ধাপে ধাপে ধাপে ধাপে ধাপে মনে রাখতে হবে যারা আল্লাহর আইন কানুন বাস্তবায়নের জন্য প্রথম দাওয়াত দেয় এরা হচ্ছে বিভ্রান্ত দল আল্লাহর আইনের বাস্তবায়ন করার জন্য মানুষকে শুধু দাওয়াত দিয়ে যায় বিভ্রান্ত দল ইসলামী খেলাফত বাস্তবায়নের জন্য যারা দাওয়াত দিয়ে যায় বিভ্রান্ত দল ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য দাওয়াত দিয়ে যায় বিভ্রান্ত দল তারপরে কোরআনকে সংবিধান হিসাবে রূপায়ণ করার জন্য দাওয়াত দিয়ে যায় এরাও বিভ্রান্ত দল জেহাদ করার জন্য যারা দাওয়াত দিয়ে বেড়ায় জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জেহাদ এরাও বিভ্রান্ত দল এগুলো সব বিভ্রান্ত দল সহি দল কোনটা যারাই শুধুমাত্র লাইলাহার আহ্বান নিয়ে ছুটে বেড়ায় যে আল্লাহ ছাড়া যত কিছুর এবাদত আছে সবগুলোকে মিটিয়ে দাও আল্লাহর এবাদতের প্রতিষ্ঠা করো এইটার মধ্য দিয়ে আল্লাহ সুবাহান আপনাকে হুকুমত দিবেন খেলাফত দিবেন আপনাকে মসনদে বসাবেন আপনাকে দিয়ে আল্লাহ তালা জেহাদ করাবেন সব কিছু করাবেন আল্লাহ রসুলামকে তাই করিয়েছিলেন আল্লাহ তালা তাই করিয়েছিলেন দাওয়াত কখনো আমাকে ক্ষমতায় বসাও এটা নয় রসুলামকে ক্ষমতা দেওয়া হয়েছিল না ক্ষমতা দিয়ে দিয়েছিল তারা স্বেচ্ছায় দিয়েছিল স্বেচ্ছায় দিয়েছিল নেননি স্বেচ্ছায় দেওয়ার পরেও নেননি অতএব ওগুলো দাওয়াত নয় আর দাওয়াতের মূল বিষয়বস্তু কি তাহলে বুঝলাম আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ বিহি আল্লাহর ইবাদত করব আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে অংশীদার স্থাপন করব না ওয়ালা বাদুনা বাদান আরবাবাম মিন দুনিল্লাহ এবং আমরা একে অপরে কেউ কখনো আল্লাহকে ছেড়ে দিয়ে কাউকে রব হিসাবে মেনে নিব না আল্লাহকে ছেড়ে দিয়ে কাউকে রব হিসাবে মেনে নিব না রবের কাজ কোরআনুল কারিমে যেটা উল্লেখ করা হয়েছে যে রব দ্বিতীয় ধাপে মানুষকে যেটা দেন সেটা হচ্ছে হালাল দান করেন হারামটা দান করেন হালালটা দান করেন হচ্ছে সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকো সবকিছু হালাল করার মালিক কে আল্লাহ হালাল করার মালিক কে আল্লাহ কোন উজুর হালাল করতে পারবে কোন পিসায় হালাল করতে পারবে জব্দা খাওয়াকে হালাল করলো কে জর্দা খাওয়াকে হালাল করলো কে সহি মুসলিমের হাদিসের পরিভাষায় জর্দাটা হচ্ছে মদ এক বোতল মদ খেলে যা হবে এক ডিব্বা জর্দা খেলে তাই হবে কে করলো এটা মৌলবীরা করছে আরো যা যা আছে সব কিছু এরাই করছে এই আল্লাহর আইনটাকে আল্লাহ যাকে হালাল করেন এই হালালটাকে যে ব্যক্তি হারাম করবে সে আল্লাহ রুবুবিয়াতে দাবি করে ফেলবে আল্লাহ রুবুবিয়াতের দাবি করে ফেলবে যে ব্যক্তি হালালটাকে হারাম করবে আর যে ব্যক্তি হারামটাকে হালাল করবে আল্লাহ যা হালাল করেছেন হালালকৃত বিষয়কে কেউ যদি হারাম করে ফেলে তাহলে সে রুবিয়াতে দাবি করে ফেলবে আর আল্লাহ যে বিষয়কে হারাম করেছেন সেটাকে যদি কেউ হালাল করে ফেলে সেও রুবিয়াতে দাবি করে ফেলবে রবের স্থানে তাকে বসানো হবে অলা বাদুনা বাদন আর বাবা মিন্দুন ইল্লা তাহলে হারাম আর হালাল করার মতো কোনো দায় দায়িত্ব মানুষ নিতে পারে না মানুষের কাজ এটা না মানুষের কাজ এটা না আবার মানুষের মধ্যে হতে তারা করতে পারে যাদেরকে আল্লাহ তালা এই দায়িত্ব দিয়েছেন সেটা কে নবীর রসুলগণ শুধুমাত্র শুধুমাত্র নবীর রসুলগণ তাদের কাজ এটা তারা করতে পারবে কারণ তারা নিজের থেকে করেন না আল্লাহ যেটা করতে বলেন তারা সেটা বাস্তবায়ন করিয়ে দেখিয়ে দিয়ে যান এটা তাদের কাজ এছাড়া অন্য কেউ এই দায় দায়িত্ব নিতে পারবে না যদি আমার এই দাওয়াতকে মেনে না নাও আল্লাহর সাথে অংশীদার স্থাপন করব না এক আল্লাহ মেনে নিব আল্লাহর ইবাদত করব আর রব হিসেবে কাউকে স্বীকৃতি দিব এইটা যদি তুমি না মেনে নাও তুমি যদি আমার এই আহ্বানকে না মেনে নাও তাহলে তুমি চলে যেতে পারো ইন তাওয়াল্লাও যদি তোমরা চলে যাও আমার এই কথাকে মেনে না নাও তাহলে তুমি সাক্ষী থাকো এই শুনে নাও মুসলিমুন আমরা হচ্ছি মুসলিম আমরা হচ্ছি কি মুসলিম আমরা হচ্ছি মুসলিম যদি দাওয়াত মেনে নাও তো মেনে নাও যদি মেনে না নাও তাহলে শুনে রাখো আমরা হচ্ছি মুসলিম আমাদের দেশের কিছু সংখ্যক ভাইরা সরকারকে দাওয়াত দিয়ে পাঠালেন কিছু লিফলেট দিয়ে আর একটা করে যে সাইজ দিয়ে বক্সের ভিতরে ভরে দিয়ে ওইখানে কিছু দাওয়াত দিয়ে লাস্টে লিখে দিয়েছেন আসলিম তাসলিম রসুলামের একটা দাওয়াতের কথা যদি মেনে নাও তাহলে মেনে নিতে পারো তুমি নিরাপত্তা পেলে আর যদি মেনে না নাও তাহলে একটু পরে টাইম দেওয়া আছে ব্যাস যা তা হবে আওয়াজ হবে আওয়াজ দিয়ে দাওয়াত দেওয়া হবে এটা নবীদের শিক্ষা নয় নবীদের শিক্ষা এটা নয় আল্লাহ দেওয়া শিক্ষা এটা নয় আল্লাহ শিখাচ্ছেন তোমার দাওয়াত যদি কেউ মেনে নেয় ওকে আলহামদুলিল্লাহ যদি মেনে না নেয় তাহলে তুমি সাক্ষ্য দাও যে আমরা হচ্ছি মুসলিম আমরা মুশরিক নই আমরা হচ্ছি মুসলিম ব্যাস এই সাক্ষ্য দিয়ে সেখান থেকে চলে আসেন এটা হচ্ছে লাইলাহিল্লাহ দাবি লাইলাহিল্লাহ দাবি মানছে না আপনার কথা কোনো সমস্যা নেই বলে চলে আসেন তুমি মানছো না কিন্তু আমি হচ্ছি মুসলিম ওকে আবার আপনি মুশরিক বলবেন ওকে তাগুত বলবেন তাও শিখাচ্ছেন না আল্লাহ তালা যে আপনারটা মানছেন না ব্যাস মানছেন না যেহেতু তাগুত মানছেন না যেহেতু সে হচ্ছে মুশরিক মানছে না যেহেতু সে হচ্ছে মুনাফিক সবকিছু না মানছে না তুমি বলে দিয়ে চলে আসো আমি হচ্ছে মুসলিম আমি আল্লাহর বিধানকে মানি আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করি না হচ্ছে কি লাইলা ইল্লাল্লাহ ব্যাখ্যা যে আহ্বানটা মানুষের কাছে দিবেন লাইলা ইল্লাল্লাহ আহ্বান আমরা যেটা গত সপ্তাহে আলোচনা করলাম যে লাইলা ইল্লাল্লাহ অনেকগুলো ধরন নিয়ে আমরা গত সপ্তাহে কথা বলেছিলাম তাই না যে এই ধরনের লাইলা ইল্লাল্লাহ আহ্বান চলছে গতকালকে আমি নাসির ভাই আমরা বসেছিলাম আমাদের মাদ্রাসার এখানে একটা সিএনজি যাচ্ছে সিএনজির আওয়াজ আমরা হঠাৎ করে তাকালাম তাকিয়ে দেখি সিএনজি ভিতরে বাকি পুগড়ি বান্দা জোরে জোরে চিল্লাচ্ছে আল্লাহ বলে আসতে আল্লাহ ঠিক আছে এইটা দিয়ে কি হয় ময়লা ভিতরে যা আছে সব বের হয়ে নিচের রাস্তা দিয়ে বের হয় অজু ছুটে যায় এই কিসিমে জিকির করলে অজু থাকে না এত পাওয়ার দিলে অজু থাকে বলেন তো এত জোরে যদি গুতা মারে লা ইলাহা থাকে কিছু যাদের যাদের কষার রোগ আছে কষা ছুটে যাবে কিসের আহ্বান ও যাচ্ছে না সেই কথা বলে বলে চলে যাচ্ছে মানুষ কি মনে করতেছে যেমন অন্য কোন গ্রহ থেকে কেউ এসেছে এখানে কিছু আওয়াজ করতেছে গত কয়েকদিন গত দুই সপ্তাহ আগে মিরপুর বারো নম্বর আমাদের একটা দাওয়াতি টিম আছে ওরা প্রতি জুমার পরে এলাকায় হেঁটে হেঁটে হেঁটে হেঁটে দাওয়াতি কাজ করে স্কুলের ছাত্রদের কাছে ক্লাস টেনের ছাত্রদের কাছে গিয়ে জিজ্ঞেস করছে বলো তো কালিমা তাইয়ে বেটা কালিমা তাইয়ে বা বলতে পারছে না হচ্ছে কালিমা বলো তো ভাই কালিমা বলো কালিমা বলতে পারছে না কালিমা তো তাও এই তো বলে নাই যে আসাদু আল্লাহ আল্লাহ এই সাক্ষ্য দেওয়া হয়েছে হচ্ছে কালিমা বলো তো কালিমা বলতে পারছে না আমাকে মোবাইল করে শোনাচ্ছে ভাইয়া শুনেন এই কালেমা বলতে পারতেছে না আমাদের আবদুল্লাহ ভাই আর ইব্রাহিম ভাই এই দুজন ছিল কালেমা বলতে পারছে না অথচ ওদের সামনে জিকির আজকার চলছে না জিকির আজকার চলছে মাইক ফাটিয়ে ফেলা হচ্ছে জিকির আজকার করতে করতে ফাটিয়ে ফেলা হচ্ছে কয়েকদিন আগে মিরপুরে দশ নম্বর বেনারসি পল্লীতে এই একটা গ্রুপের মাহফিল ছিল সেখান থেকে জিকির করছে মাইক লাগিয়ে আর দশ নম্বরে আজমল হসপিটালে একজন হার্টের রুগী ছিল মাইকের আওয়াজে সে স্টক করে মারা গেছে মাইকের আওয়াজে হঠাৎ করে শুনছে স্টক করে ওখানে মারা গেছে হার্টের রুগী বুঝছেন ইল্লাল্লাহ জিকির কীভাবে মানুষকে মারে না এগুলো আসলে লাইলা ইল্লাল্লাহ দাওয়াত নয় লাইলা ইল্লাল্লাহর মূল দাওয়াত কি এক আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সব কিছুকে বর্জন করো আল্লাহর সাথে কোনো অংশে অংশীদার স্থাপন করো না এবং রব হিসাবে কাউকে তুমি মেনে নিও না রব হিসাবে কাউকে তুমি মেনে নিও না এ হচ্ছে লাইলাহার মূল বক্তব্য মূল ব্যাখ্যা আল্লাহ না আবুদাইল্লাহ আল্লাহর ইবাদত করো আর আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত করা হয় সব কিছুকে বর্জন করো আল্লাহর সাথে কোনো অংশে অংশীদার স্থাপন করো না আর রব হিসাবে কাউকে তোমরা মেনে নিও না যদি মেনে নাও আলহামদুলিল্লাহ তুমি আমার দিনী ভাইয়া যদি না মানতে পারো তাহলে তুমি সাক্ষী থাকো আমি হচ্ছি মুসলিম আমরা হচ্ছি মুসলিম এই বলে ফিরে চলে আসো আমরা হচ্ছি মুসলিম এছাড়া ভিন্ন কোনো কর্মসূচি নেই এর আরো ব্যাখ্যা আল্লাহ সুহান কোরআনুল করিমে সুরা বানী ইসরাহিলের সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ সুহান এরশাদ করছেন আল্লাহ তালা বলছেন উলাইকাল্লাযীনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা ইন আযাব রাব্বিকা আমরা শিরকের যখন আলোচনা করছিলাম শিরকের আলোচনার ক্ষেত্রে আমরা বলেছিলাম শিরিকটা তিনটা ধারা দিয়ে এসেছিল তাই না তিনটা ধারা দিয়ে শিরিকটা এসেছিল প্রথমত বিষয় ছিল কি স্মরণ করে রাখা ভোলা যাচ্ছে না দ্বিতীয় বিষয় ছিল তাদেরকে কি মনে করেছিল ওসিলা মনে করেছিল ভক্তি শ্রদ্ধা করে তাদেরকে ওসিরা মনে করেছিল এই ওসিরা যাদেরকে বানানো হয়েছিল তারা কে ছিলেন আল্লাহর নেককার বান্দা ছিলেন সালেহীন ছিলেন তারা আল্লাহ তাওহীদের উপরে ছিলেন তাদেরকে ইবাদত করা হচ্ছিল তাদের ইবাদত করা হচ্ছিল কি বানিয়ে ইবাদত করা হচ্ছিল তাদেরকে ওসিলা বানিয়ে তাদের ইবাদত করা হচ্ছিল যে আমরা হচ্ছি অতি নগণ্য বান্দা আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো না কিন্তু এই যে বান্দারা আছে এরা হচ্ছে আল্লাহর খুব নিকটতম প্রিয় বান্দা এরা আমাদেরকে আল্লাহ সান্নিধ্যে পৌঁছে দিবে এরা আমাদেরকে আল্লাহ সান্নিধ্যে পৌঁছে দিবে আল্লাহ নিকটবর্তী করে দিবে এই অবস্থা দিয়ে পৃথিবীতে শিরকের সূচনা হয়েছিল আল্লাহ তালা তাদের কথা বলছেন এই তোমরা আজকে যারা আল্লাহ আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের কাছে তোমরা দোয়া করছো ইয়াদউন অন্যের কাছে যে তোমরা ডাকছো অন্যকে যে তোমরা ডাকছো আল্লাহকে ছেড়ে দিয়ে তারা যে অন্যকে ডাকে কেন ডাকে ইয়াবতাগুন তারা চায় ইলা রব্বিহিমুল ওয়াসিলা আল্লাহর নৈকট্য হওয়ার জন্য ওসিলা হিসেবে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এদের কাছে গিয়ে ইবাদত করছে এদের কাছে গিয়ে দোয়া করছে এদের কাছে গিয়ে চাচ্ছে আর তোমরা যাদের কাছে চাচ্ছ তারা নিজেরাই তো আল্লাহ নৈকট্যশীলতা অর্জন করার জন্য আল্লাহর কাছে তারাই চাইতো তারাই চাইতো এই ওয়াদ সাওয়া ইয়াগুস ইয়াউক নাসার পাঁচজনের কথা আমরা বলেছিলাম যে এই পাঁচজনের কথা এরা ছিলেন সালেহীনদের মধ্যে হতে সালেহীনদের মধ্যে হতে তারা ভালো মানুষদের মধ্যে হতে তারা ছিলেন আল্লাহ নিকটবর্তী তহিদের উপরে এদের কাছে গিয়ে মানুষগুলো দোয়া করত। কেন যাতে করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে এদের কাছে গিয়ে দোয়া করত তাদের কাছে গিয়ে কোরবানি করত। তাদেরকে গিয়ে সেজদা করত মান্যত করত। অথচ এই নেককার মানুষগুলো তারাই আল্লাহর কাছে ওসিলা খুঁজতো যে কি করে তারা আল্লাহর নিকটবর্তী হতে পারে কি করে তারা আল্লাহর নিকটবর্তী হতে পারে আজকে যারা নবী রসুলদের এবাদত করে পূজা করে নবীদের নামে পূজা করা হচ্ছে না এবাদত করা হচ্ছে না নবীদের নামে অথচ নবীরাই তো আর ওসিলা খুঁজতেন কি করে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ সুবাহান ওয়াতালা নৈকট্য অর্জন করতে গিয়ে রাতের বেলা দাঁড়িয়ে থাকতে থাকতে পা মুবারক এরকম ফুলে যেত তাই না কাঁদতে কাঁদতে দাড়ি ভিজে যেত কাপড় চোপড় ভিজে যেত কেন কেন আল্লাহ নৈকট্য অর্জন করার জন্য যারা এখন নবীর কাছে গিয়ে দোয়া করছে তারা নবীর ইবাদত করছে না কেন করছে নবী তাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে অথচ নবী নিজেই আল্লাহর কাছে পৌঁছাবার জন্য তিনি রাত দিন আল্লাহর কাছে তিনি নিজেই দোয়া করতেন যে আল্লাহ আমি তোমার নৈকট্য লাভ করতে চাই কি করে তারা নিকটবর্তী হতে পারে এবং কি করে তারা সব সময় এইটা খুঁজতে থাকতো যে আল্লাহর রহমতকে তারা আশা করতো সবসময় ইয়ার জুন তারা আশা করতো আকাঙ্ক্ষা করতো আল্লাহর রহমতের এবং তারা আল্লাহর আযাবকে ভয় পেত এই সালেহিনরা যে সালেহিনদের তোমরা আজকে ইবাদত করছো শাহজালাল যদি কোনো ভালো মানুষ হয়ে থাকেন তিনি কার নৈকট্য চাইতেন আল্লাহর নৈকট্য চাইতেন তিনি কাকে ভয় করতেন আল্লাহকে ভয় করতেন তিনি কার কাছে আশা করতেন আল্লাহর কাছে আশা করতেন আর আজকে মানুষগুলো তাদের কাছে গিয়ে আশা করছে আজকে মানুষগুলো তাদের কাছে গিয়ে আশা করছে আজকে যে সমস্ত দেব দেবীর পূজাগুলো তোমরা করছো মক্কার অলিতে গলিতে যেগুলো করছো মক্কার ভিতরে যে তিনশো ষাটটাকে দাঁড় করিয়ে রেখেছো এরা যদি সালেহীন হয়ে থাকে তাহলে ওরাই তো আল্লাহ সন্তুষ্টি কামনা করার জন্য ওরাই তো পাগল করা ছিল অতএব তোমরাও সেই দিকে চলে যাও লাহ ব্যাখ্যার একটা ব্যাখ্যা এর আগে আমরা কটা ব্যাখ্যা দিলাম একটা এটা একটা দুইটা ব্যাখ্যা যে কোন ওসিলা চলবে না কেউ যদি লাই লাইল্লাহ বলতে চাও কোন ওসিলা নাই তোমার ওসিলা হচ্ছে সোজা আল্লাহর কাছে চলে যাবে মাঝখানে কোনো মিডিয়া দাঁড় করা যাবে না যদি মিডিয়া দাঁড় করাতে চাও তাহলে কি হবে লাই লাইল্লাহ নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে কোনো মিডিয়া নেই সোজা আল্লাহর সাথে সম্পর্ক কাউকে এখানে দাঁড় করানো যাবে না কাউকে এখানে দাঁড় করানো যাবে না সোজা আল্লাহর সাথে সম্পর্ক করো দুই নম্বর ব্যাখ্যা যে এই লাইলাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এর একটা ইতিবাচক আর একটা নেতিবাচক দিক আছে ইতিবাচক এবং নেতিবাচক দিক আছে এই ইতিবাচক এবং নেতিবাচক দিকটাকে জেনে তার বিষয়ে সাক্ষ্য দিতে হবে মানুষের সামনে বলতে হবে নেতিবাচক দিকটা হচ্ছে কি যে কোন মাহবুদ নেই কোন ইলাহ নেই ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ হচ্ছেন সত্যিকার ইলাহ সত্যিকার মাহবুদ এই জ্ঞান অর্জন করে মানুষের সামনে সাক্ষী দিতে হবে আল্লাহ সুহান ও তালা ইব্রাহিম আলহি সালাতামের কথাকে উল্লেখ করে বলছেন ইদকাল ইব্রাহিম ইন্নানি বাবা উম্মিম্মা তাবুদুন ইব্রাহিম আলহি সালাতাম তার বাবাকে এবং তার জাতির কাছে বলছে ইন্নানি বাবা উম্মিম্মা তাবুদুন আমি তোমাদের থেকে মুক্ত হয়ে যাচ্ছি তোমাদের থেকে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা আমি করছি কি কি বিষয়ে তোমাদের থেকে আমি সম্পর্ককে ছিনিয়ে নিচ্ছি তোমরা যে বিষয়ে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের এবাদত করছো তোমরা যে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের এবাদত করছো এই বিষয়ে আমি আমার নিজেকে ছড়িয়ে নিচ্ছি তোমাদের সাথে আমি সম্পর্ককে ছিন্ন করছি সম্পর্ককে ছিন্ন করছি কেন তোমরা আল্লাহ ছাড়া অন্যের এবাদত করছো আমি আল্লাহ ছাড়া অন্যের এবাদত করি না এজন্য তোমাদের সাথে আমাদের সম্পর্ক শেষ কমকেও বললেন তার বাবাকেও বললেন তাহলে কি করি আমি আমি শুধুমাত্র তারই ইবাদত করি যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তারই ইবাদত করি এবং শুধুমাত্র তিনিই আমাকে সত্যের পথে দিশা দেখান তিনিই আমাকে হেদায়ত দান করেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমাকে হেদায়ত দান করেন আমি তারই ইবাদত করি আমি অন্য কারো এবাদত করি না সাক্ষ্য দিতে হবে ইমামের বাস্তবায়ন হবে তিন ভাবে এবং তিনটা একসাথে থাকতে হবে তিন ভাবে হবে লিখে রাখেন ইমানের বাস্তবায়ন হবে কয় ভাবে তিন ভাবে এবং সেই তিনটা একসাথে থাকতে হবে সেই তিনটা একসাথে থাকতে হবে আলাদা আলাদা করে হলে ইমান ঠিক থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে তিন ভাবে ইমানের বাস্তবায়ন হবে এবং তিনটা একসাথে থাকতে হবে এক নাম্বার বিষয় হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করে নিতে হবে আল্লাহ ছাড়া আর কেউ মালিক নেই আল্লাহ ছাড়া আর কেউ খালিক নেই আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার হকদার আর কেউ নেই আল্লাহ ছাড়া আমার দাতা আর কেউ নেই আল্লাহ ছাড়া রব আর কেউ নেই এটা অন্তর দিয়ে পরিপূর্ণভাবে বিশ্বাস অর্জন করতে হবে অন্তর দিয়ে বিশ্বাস দুই নাম্বার হচ্ছে যেটা বিশ্বাস করেছেন সেটা মানুষের সামনে স্বীকৃতি দিতে হবে যে আমি এক আল্লাহকে আমার মাহবুদ হিসাবে মেনে নিয়েছি আমি এক আল্লাহকে আমার রব হিসাবে মেনে নিয়েছি অতএব অন্য কারো তৈরি করা আইন দিয়ে আমার জীবন পরিচালনা হতে পারে না অন্যের তৈরি করা আইন দিয়ে আমার জীবন পরিচালনা হতে পারে না আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি আমার জীবনে যত আইন কানুন বিধান আসবে সব আল্লাহর পক্ষ থেকে আসবে আমি শুধুমাত্র সেটাকেই মানব তোমরা অনেক ক্ষমতাশালী হতে পারো কিন্তু আমি মানতে রাজি নই আমি এক আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি এটা স্বীকৃতি দিতে হবে মানুষের কাছে সামনে প্রকাশ্যভাবে ঘোষণা দিতে হবে প্রকাশ্য ঘোষণা অন্তর দিয়ে বিশ্বাস মৌখিকভাবে কি দিতে হবে স্বীকৃতি ঘোষণা দিতে হবে তিন নাম্বার হচ্ছে আমলে বাস্তবায়ন করে দেখিয়ে দিতে হবে আমলে বাস্তবায়ন করে দেখিয়ে দিতে হবে আমি তোমাদের সাথে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না অতএব আমি চর্মনাইতে যেতে পারছি না আমি শস্যিনায় যেতে পারছি না আমি মাইস ভান্ডারে যেতে পারছি না আমি মাজারের কাছে মাথাকে ঠেকাতে পারছি না আমি বটগাছের কাছে গিয়ে মান্যত করতে পারছি না আমি কোনো খানকাহি জীবনযাপন করতে পারছি না আমি কারো সামনে গিয়ে আমার মাথাকে নত করতে পারছি না আমি করবো একমাত্র কার কাছে আল্লাহর কাছে এটা বাস্তবায়ন করে দেখিয়ে দিতে হবে সাহাবারা দেখাচ্ছিলেন না বারবার মক্কার যুগে দেখেননি ইতিহাসগুলো পড়ে দেখা যাচ্ছে না বাস্তবায়ন ইমান অন্তর দিয়ে বিশ্বাস করে নিয়েছে মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছে আর একের পর এক অত্যাচার হচ্ছে এই অত্যাচারে জীবন প্রায় নিবু নিবু অবস্থায় সেই সময় বলছে আহাদ আহাদ আহাদ আহাদ আহাদ আমলের বাস্তবায়ন আহাদ আহাদ বলছে অন্তর দিয়ে বিশ্বাস করে নিয়েছে মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছে মানুষগুলো যখন জেনে ফেলেছে জানার পরে অত্যাচার করতে করতে তারপরে হত্যা করা হচ্ছে আল্লাহ আকবর ইসলামের প্রথম শহীদ মহিলা একজন তাকে উলঙ্গ করে তার লজ্জাস্থানে আঘাত করতে করতে তাকে হত্যা করছে তারপরে বলছে আমলের বাস্তবায়ন আমলের বাস্তবায়ন এরপরেও বলে যাচ্ছে আরেকজন সাহাবিকে ধরে নিয়ে চলে গিয়ে তাকে শুলিতে চড়িয়ে হত্যা করছে বোখারিতে হাদিস এসেছে শুলিতে চড়িয়ে হত্যা করছে সেই অবস্থাতেও সে বলছে আমার জীবনটা ধন্য যখন আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারছি মুসলিম হয়ে আমি মৃত্যুবরণ করছি আমার জীবনটা হচ্ছে ধন্য কিভাবে আমাকে হত্যা করা হচ্ছে শুলিতে চড়িয়ে না কেটে কেটে সেটা দেখার সময় আমার এখন নেই আর আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ তুমি আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে বরকত দিও কারণ আমি মুসলিম হয়ে মৃত্যুবরণ করছি আজকে ওদের অত্যাচারে আমলে বাস্তবায়ন হচ্ছে কি আমলে এই তিনটা একসাথে থাকতে হবে একসাথে অন্তর দিয়ে বিশ্বাস মৌখিকভাবে তার স্বীকৃতি আর আমলে বাস্তবায়ন কোনো কোনো গাইরুল্লাহ এবাদত করা যাবে না গাইরুল্লাহর কোনো এবাদতই করা যাবে না কারো কোনো গাইরুল্লাহ সেটা ছোট হোক বড় হোক জাতীয় হোক বিজাতীয় হোক সামাজিক হোক অসামাজিক হোক আন্তর্জাতিকভাবে সেটাকে ইম্পোর্ট করে আনা হোক আমাদের দেশে শিরিক ইম্পোর্ট করে আনা হচ্ছে না সব শিরিক কি আমাদের জাতীয় শিরিক এদেশে জাতীয় শিরিক কয়টা মাত্র কয়েকটা মাত্র কয়েকটা জাতীয় যে কয়েকটা দিবস আছে তারপরে জাতীয় চাকরি নীতিতে যেগুলো আছে সেনাবাহিনীর সোনার ছেলেদেরকে কোরআন হাতে করে দিয়ে শপথ করে তারপরে আগুনের সামনে গিয়ে তাদেরকে কি করাচ্ছে শপথ বাক্য পাঠ করাচ্ছে এরা মুসলিমদের সেনাবাহিনী আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ কত ভাই যে ওখান থেকে চাকরি ছেড়ে চলে আসতেছে যারা দিন বুঝতে পারছে চলে আসতেছে তারা ওখান থেকে আল্লাহ হেদায়ত দান করেন সেনাবাহিনীর মূল সংবিধান হচ্ছে কোরআন আর ওই কোরআনটাকে রেখে দিয়ে তারপরে গিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে সেখানে ভালো থাকার শপথ করে ভালো থাকতে চাই অগ্নি পূজা না চলবে না আমি যখন মুসলিম এগুলো কিছুই চলবে না কোনোটাই চলবে না একটাও চলবে না এ আমলে বাস্তবায়ন আপনাকে মেরে ফেলতে পারে কিন্তু মাথারের সামনে যাতে আপনার মাথাটাকে নত করাতে না পারে কখনো যেন না পারে কোনো খানকার সামনে মাথাকে নত করাতে না পারে কোনো ইমামের সামনে মাথাকে নত করাতে না পারে কোনো হুজুরের সামনে কোনো নেতার সামনে যাতে করে মাথা নত করাতে না পারে এটা হচ্ছে আমলের বাস্তবায়ন আমলে বাস্তবায়ন করে দেখিয়ে দিতে হবে এটা হচ্ছে দ্বিতীয় তিন নম্বর দাবি লাইলাহ চার নম্বর বিষয় হচ্ছে যে বিষয়টা আমরা এর আগে বলেছিলাম যে কাউকে রব হিসাবে মেনে নেওয়া যাবে না আল্লাহ করছেন ইত্তাখাদু তার আগের আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত সূরা তাওবার তিরিশ একত্রিশ নম্বর আয়াত ইহুদি এবং নাসারাদের একটা চিত্র আল্লাহ সুহান তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন ইবনুল্লাহ ইহুদিরা বলে ওজাইর হচ্ছে আল্লাহ আল্লাহর পুত্র আছে ইহুদিরা বলে ওজায়ের হচ্ছে কি আল্লাহর পুত্র অকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ আর নাসারারা বলে যে ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে কি আল্লাহর আল্লাহ বলছেন এটা হচ্ছে ওদের মুখের কথা ওদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে এই জন্য ওরা বলেই যাচ্ছে দেখেন না সংবাদপত্রের স্বাধীনতা তার মানে কি যাতে বেশি করে ইসলামের বিরুদ্ধে লিখতে পারে এটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতা ভিন্ন কিছু সংবাদপত্রের স্বাধীনতা নয় আমরা তো আমাদের অন্তরগুলোকে ওইখানে লাগিয়ে দেই যে হ্যাঁ সংবাদপত্রের স্বাধীনতা আসা উচিত সাংবাদিকদের গলা টিপে ধরতেছে এই করছে সেই করছে সংবাদপত্রের স্বাধীনতা মানে হচ্ছে যে সংবাদপত্রকে এই অধিকার দেওয়া হবে যাতে করে নিশ্চিন্তে তারা ইসলামের বিরুদ্ধে লিখে যেতে পারে এদেরকে কেউ কিছু বলতে পারে না সংবাদপত্রকে স্বাধীনতা তো অলরেডি দেওয়াই আছে ওরা তো লিখেই যাচ্ছে সরকারের বিরুদ্ধে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে স্বাধীনতাটা হচ্ছে মূলত এটা হচ্ছে স্বাধীনতা যে ইসলামের বিরুদ্ধে লিখতে হবে ওদেরকে কেউ কিচ্ছু বলতে পারবে না এই স্বাধীনতা আবার চাওয়ার দরকার আছে আল্লাহ দিয়ে রেখেছেন লিখ একটা পর্যায়ে আসবে ইন্না বাদশা কালা সাদিদ তোদের রব হচ্ছে খুব কঠিন পাকড়াও করে ধরবেন সারা জীবন এভাবে চলতে পারে না আমরা সারা জীবন এদেশে সংখ্যালঘু হয়ে থাকবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবো না আল্লাহ আমাদেরকে অবস্থান দিবেন ইনশাল্লাহ সময়ের ব্যাপার সময়ের ব্যাপার আহ্বানের ব্যাপার এই জাতির অসংখ্য আহ্বানকারী দরকার লাহিল্লাহ বোঝার মতো মানুষ দরকার এই জাতি সব বুঝে আল্লাহর কালেমা বুঝে না লাহিল্লাহ বোঝে না এই জাতির কাছে সব আছে লাইলাহিল্লাহ বোঝার মতো মন মানসিকতার লোকজন নেই যারা তাওহিদ বোঝে তারাও তাওহিদকে ভাগ করে খণ্ড খণ্ড করে মানুষগুলোকে বিভ্রান্ত করছে বিভিন্নভাবে বিভিন্নভাবে সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে জেহাদ ঘোষণা করে তারপর পালিয়ে যায় আগের জুমায় জেহাদ ঘোষণা করেছে ইন্টারনেটে খবর চলে আসলো সবকিছু চলে আসলো তারপরে এক সপ্তাহ সে হচ্ছে নিরুদ্দেশ হঠাৎ করে সে একেবারে গোপনে পালিয়ে চলে গেল আরেক জায়গায় জিয়াদ ঘোষণা করে আবার পালায় আল্লাহ রসুল জিয়াদ ঘোষণা করে পালিয়েছিলেন পালিয়েছিলেন তার মানে তুমি তাও এইট বোঝনি তুমি লাই লাইল্লাহ বোঝনি জিয়াদ ঘোষণা করে আবার পালা তোমাকে কে এই অধিকার দিল তুমি জিয়াদ ঘোষণা করো কে অধিকার দিল তোমাকে গোপনে গোপনে রাতের আধারে বায়াত নেয় জেহাদের একজন একজন করে আলাদা আলাদা করে নিয়ে যায় অন্ধকারের মধ্যে জেহাদের বায়াত করায় একা একই লাই লাহ চলছে না তো আল্লাহ তালা বলছেন জালিকা এটা হচ্ছে ওদের মুখের কথা ইউদাহিউনা মিন এর আগে এরকম হয়েছিল কাতালাহুমুল্লাহ আন্না ইউফাকুন আল্লাহ এদেরকে হত্যা করবেন যেখানেই পাবেন আজকে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলছে হত্যার দায়িত্বটা আমাদেরকে নিয়ে নেওয়া যাবে আইন হাতে তুলে নেওয়া যাবে না আল্লাহ বলছেন কাতালাহুমুল্লাহ আল্লাহ তাদেরকে হত্যা করবেন যেখানে পাবেন আন্না ইউফাকুন যেখানে পাবেন ওদেরকে আল্লাহ হত্যা করবেন ফিরাউনকে কে হত্যা করেছিল নমরুদকে কে হত্যা করেছিল আল্লাহ হত্যা করেছিল কাতালাহমুল্লাহ আজকে মুসলিমদের উপর এই করছো সেই করছো প্রস্তুত থাকো আল্লাহ তালা তোমাদেরকে হত্যা করবেন তবে আমাদেরকে আইন হাতে উঠিয়ে নেওয়া যাবে নিষিদ্ধ এই আয়াতে বলছে পরে আয়াতে আল্লাহ বলছেন ইত্তাকাদু আহবার ওমর উবান ওমর বাবা মিন্দুল্লাহ তারা তাদের পীর পুরোহিতদেরকে তাদের শাসকদেরকে এবং তাদের যোজকদেরকে রব হিসাবে মেনে নিচ্ছে দেখেন না আজকে রাষ্ট্রীয়ভাবে যদি আইন করে দেওয়া হয় তাহলে সেই আইনটা আমাদেরকে মানতে বাধ্য করা হচ্ছে নারীকে আর পুরুষকে আল্লাহ তালা এক সমান দেননি অথচ আইন করে দেওয়া হলো নারী আর পুরুষ সমানভাবে পাবে এখন পুরুষরাও খুশি নারীরাও খুশি সবাই মেনে নিচ্ছে হারাম নয় সরকারের অধিকার আছে আল্লাহর হারাম কিন্তু বিষয়কে হালাল করে যেই করবে সেই রবের দাবি করে ফেলবে আবার হুজুরা এই কাজগুলো করে যাচ্ছে হানাফি বেকার কিতাবের ভিতরে কুদুরির মধ্যে লেখা যে পায়খানাটা আল্লাহ তালা হারাম করেছেন না পায়খানা পেশাব আল্লাহ তালা হারাম করেছেন না কতটুকু হারাম করেছেন পুরোটাই হারাম কম হোক আর বেশি হোক তারা লিখেছে যে পায়খানা যদি এক এই এতটুকু পর্যন্ত এক সিকি পরিমাণ হয় তাহলে পায়খানা হচ্ছে হালাল আর পেশাব যদি এই পাঞ্জাবির চার ভাগের এক ভাগ পেশাব থাকে তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে হালাল পবিত্র এরকম আরো কত কিছু মদকে হালাল করেছে জেনাকে হালাল করেছে হেদায় কিতাব খুলবেন আর পড়বেন জেনা হালাল মদ হালাল মুতার বিবাহ হালাল এইটা হালাল সেটা হালাল এমনকি কিতাবই লিখে ফেলেছে কোরআনের বিপরীত আর একটা কিতাব কয়েকদিন আগে আমরা বললাম না এটা হচ্ছে কোরআনের মতো আর একটা কিতাব মৌলবীরা দুইটা শ্রেণী যুগে যুগে দুইটা শ্রেণীর মানুষ রুবুবিয়াতের দাবি করে রব হওয়ার দাবি করে একটা হচ্ছে শাসক আর একটা হচ্ছে এই যে যোজক শাসক আর কে এই যাজকরা এই কাজগুলো করে শাসকদের কাজ আর এই পীর পুরোহিতরা হচ্ছে যাজক আর এই শাসক এরা হচ্ছে রুবিয়াতে দাবি করে আল্লাহ যেটাকে হারাম করেছেন এরা হচ্ছে হালাল করে আল্লাহ যেটাকে হালাল করেছেন এরা হচ্ছে হারাম করে লাহিল্লাহ দাবি হচ্ছে যত প্রকারের এই ধরনের রব আছে সবগুলোকে বর্জন করো বর্জন করো সবগুলোকে বর্জন করে কি করবে হরতাল অবরোধ করো রাস্তায় না আর ফাটাফাটি করো নাকি ও আইন করেছে ওটা ওর কাজ আমি মানবো না এটা হচ্ছে আমার কাজ আমি মানছি না ও করতে পেরেছে ও করেছে আমার কাজ হচ্ছে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন আমি ওটা মানছি না আমি ওটা মানছি আমি ওটা মানতে পারবো না রব হিসাবে আমি কাউকে মানতে পারছি না এটা হচ্ছে আমার কাজ আগে নিজে বাঁচো তারপর অন্য কথা চিন্তা করো হচ্ছে লাহিল্লাহ আর একটা দাবি লাহিল্লাহ পঞ্চম নাম্বার দাবি এখানে লেখক রাহিমাল্লাহ উল্লেখ করেছেন কোরআন একটি আয়াত দিয়ে অমিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ মানুষের মধ্যে হতে কিছু সংখ্যক মানুষ আছে যারা তাদের দেব দেবীদেরকে আল্লাহকে যেমন করে ভালোবাসা উচিত ছিল ঠিক তেমনি ভাবে তাদের দেব দেবীদেরকে ভালোবাসে পীর সাহেবের ভালোবাসা দেখেছেন আল্লাহর ভালোবাসার চাইতেও বেশি আল্লাহর ভালোবাসার চাইতেও বেশি পীরের বিরুদ্ধে একটুখানি কিছু বলে দেখেন ওর চোখ দিয়ে মুখ দিয়ে পানি পড়তে থাকে এমনি করে কাঁপতে থাকে অথচ আল্লাহকে যে প্রতিনিয়ত গালাগালি করা হচ্ছে বিষয়ে কোনো টেনশনই নেই কালকে নাসির ভাই বলছিল এলাকার একজন তবলিগের আমির সাহেব সে একেবারে কাঁদা কাঁদা ভাব বলে ছেলেপেলেদের যে কি হলো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই তবলিক জামাতের এত বড় বাণী আজকাল ছেলেপেলেরা তার নামের পর রহমতুল্লাহ আলাইও বলতে পারে না বলতে চায় না রহমতুল্লাহ আলাইও বলে না অথচ আল্লাহকে গালিগালাজ করছে কোনো টেনশন নেই কাকরাইল থেকে জামাতে রোগ দিয়ে দেওয়া হচ্ছে ওই এলাকায় হচ্ছে তোমার রোগ ওইখান থেকে হেঁটে যাচ্ছে দেখছে ওই রাস্তার মধ্যে মাজার পড়ছে ওইখান থেকে তারা যাচ্ছে ইমান আমলের মেহনত সম্পর্কে মানুষকে দাওয়াত দিতে আর মাজারটা পড়েছে রাস্তায় এই মাজারে আর কারোর কাছে ইমান আমলের মেহনতের দরকার নেই যেখানে বড় সিঁড়ি চলছে সেখানে মেহনতের দরকার নেই সোজা ওইখানে চলে যাচ্ছে ওইখান থেকে যাচ্ছে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে হাসতে হাসতে যাচ্ছে আর ওদের তো কথাবার্তা বলা নিষেধ একসাথে যখন যায় শুধু আমির সাহেব কথা বলবে পিছনে যারা আছে সব চুপচাপ শুনবে আর একবারে লাস্টে যে আছে সে শুধু সবার জন্য আল্লাহর কাছে তবা করবে আপনার দশজন আছেন দশ জনের আল্লাহর কাছে তবা করার দরকার নেই পিছনে একজন আল্লাহর কাছে তবা করবে সবার জন্য উনি একাই তবা করবে আর সামনে একজন শুধু কথা বলবে এরা সবাই কি করবে এরা সবাই হচ্ছে ওই যেমনে নাচাও তেমনে নাচি পুতুলের কি দোষ হুকুম করেছে ব্যাস এইভাবেই চলতে থাকবে শাহালির মাজারে যান এক নম্বরে এমন কোন দিন পাবেন না যেদিন ওখানে জামাত থাকে না মাজারে ওখানে গিয়ে লোকজনদেরকে নিয়ে আসে ভাই আসেন ইমান আমলের মেহনত সম্পর্কে কথা চলছে আসেন বসেন তোয়াফ করতেছে সেজদা করতেছে ওকে সেজদা করতে দেয় সেজদা করা থেকে যখন উঠে তখন ওকে নিয়ে আসে বলে মসজিদে ওখানে চলেন ওখানে ইমান আমলের কথা চলতেছে ওইখানে যাওয়ার পরে বলছে আমাদের সাথে তিন দিনের জন্য বের হয়ে যান ওকে বলে না যে তুমি যেটা করছো এটা শিরিক আল্লাহ আল্লাহর সাথে শিরিক করছো অংশীদার স্থাপন করছো কেন করছো আর এদের এই এদের এই নেতা নেত্রীদের প্রতি তাদের ভালোবাসাটা কেমন আল্লাহর প্রতি যেমন ভালোবাসা উচিত ছিল ঠিক তেমনি ভাবে এরা এদের নেতা নেত্রীদেরকে ভালোবাসছে এরা এদের পীর পুরোহিতদেরকে ভালোবাসছে আল্লাহ বলছেন মানুষের মধ্যে তো এমন এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর ভালোবাসাটা যারা তাদের দেব দেবীকে দিয়ে দেয় তাদের পীর পুরোহিতদেরকে দিয়ে দেয় আকাবির বুজুর্গদেরকে দিয়ে দেয় তাদের পীর সাহেবদেরকে দিয়ে দেয় তাদের নেতা নেত্রীদেরকে দিয়ে দেয় অল্লাদিন আ মানু আসাদ্দ হব্বাল্লাহ আর যারা আল্লাহর প্রতি ইমান হয়েছে যাদের ইমান পূর্ণতা হয়েছে পরিপূর্ণ মুমিন যারা তারা শুধুমাত্র আল্লাহকেই সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহর ভালোবাসার সাথে কাউকে শরিক করে না আল্লাহর ভালোবাসা মুমিন জীবনের সবচাইতে বড় এবাদত সবচাইতে বড় এবাদত আল্লাহকে ভালোবাসতে বাসতে নিজের জীবনটা চলে যাচ্ছে বলতেই পারছে না যে আল্লাহর ভালোবাসাটা কি সবচাইতে বড় বড় এবাদত আল্লাহর ভালোবাসা ওয়াল্লাদিন আ মানু আসাদ হব্বাল্লিল্লাহ হচ্ছে লাইলা আর একটা দাবি যাকেই দাওয়াত দিচ্ছেন বলছেন আল্লাহকে ভালোবাসো এগুলোর ভালোবাসা অন্তর থেকে বের করে দাও বের করে দাও এই পীর সাহেবদের ভালোবাসা নেতাদের ভালোবাসা এই যখন অবস্থা হবে আল্লাহ রসুলাম বলছেন মান যে ব্যক্তি জেনে বুঝে সাক্ষ্য দিবে জেনে বুঝে যে ব্যক্তি লাইলা প্রতি মানুষকে আহ্বান করবে জেনে বুঝে যে ব্যক্তি লাইলা প্রতি ঈমান আনবে যে ব্যক্তি জেনে বুঝে আল্লাহ ছাড়া যত কিছু এবাদত করা হয় সব কিছুকে যে ব্যক্তি বর্জন করবে হারুমা মালুহু আদামুহু হিসাবুহু আলাল্লাহি আজ্জা ওয়াজাল যে ব্যক্তি এই কাজটা করবে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিবেন তার রক্তটা হারাম হয়ে যাবে তার রক্ত কেউ ছিনিয়ে নিতে পারবে না তার মাল কেউ ছিনিয়ে নিতে পারবে না তাকে কেউ হত্যা করতে পারবে না এবং তার টোটাল হিসাব নিকাশটা হবে শুধু মাত্র আল্লাহর সাথে আল্লাহ ভালো জানেন যে তার কি হিসাব হবে জান্নাতে না যাবে না জাহান নামে যাবে অন্য অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি এখলাসের সাথে লাইল্লাহ সাক্ষ্য দিবে আল্লাহ তালা তাকে তার জন্য জাহান নামের আগুনকে <coughs> হারাম করে দিবেন এই ছিল লাহ ব্যাখ্যা বুঝতে পেরেছি আমরা না বাকি আছে আল্লাহর ভালোবাসার মতো কাউকে ভালোবাসা যাবে না লাইলা ইল্লাল্লাহকে যখনই স্বীকৃতি দিবে তখনই সকল প্রকার আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত করা সব কিছুকে কি করতে হবে বর্জন করতে হবে ইতিবাচক নেতিবাচক দিক জেনে মানুষকে আহ্বান করতে হবে এবং নিজেকে ওইখানে টিকিয়ে রাখতে হবে যারা রুবুবিয়াতের দাবি করছে এবং রুবুবিয়াতের স্থানে যারা অধিষ্ঠিত হয়ে আছে তাদেরকে বর্জন করতে হবে তাদেরকে তাদেরকে বর্জন করতে হবে তাদের সাথে সম্পর্ককে ছিন্ন করতে হবে কেন যে তারা আল্লাহ ছাড়া অন্যের এবার আদত করে আল্লাহ ছাড়া অন্যের এবাদত করে হচ্ছে লাইলাহিল্লাহ ব্যাখ্যা এই ব্যাখ্যাগুলোর মধ্যে কোথাও পাওয়া গেছে যে জেহাদ হচ্ছে লাইলাহিল্লাহর ব্যাখ্যা কেতাল হচ্ছে ব্যাখ্যা হুকুমত হচ্ছে ব্যাখ্যা খেলাফত হচ্ছে ব্যাখ্যা ওগুলো হচ্ছে যারা প্রতি পরিপূর্ণভাবে ইমান আনবে এর উপরে টিকে থাকবে তাদের জীবনে ওগুলো আসতেও পারে নাও আসতে পারে আসতেও পারে নাও আসতে পারে অনেক নবী রসুল এসেছিলেন যাদেরকে আল্লাহ তালা ক্ষমতার স্বাদ চাখাননি যারা ক্ষমতায় যেতে পারেনি এই জন্য তারা ব্যর্থ ব্যর্থ অনেক নবী রসুল যারা জেহাদ করতে পারেন যাদেরকে হত্যাই করে দেওয়া হয়েছিল আহ্বান করা যখন শুরু করছে তাদেরকে হত্যা করে দিয়েছিল যারা কেতাল করতে পারেনি তাদের জীবন ব্যর্থ ব্যর্থ তবে মুমিন জীবনে সবসময় এগুলো থাকবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি যে মুমিন ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে তার অন্তরে জেহাদের বাসনা ছিল না সে জাহেলি মৃত্যুবরণ করল জাহেলি মৃত্যুবরণ করল অজ্ঞতার সাথে সে মৃত্যুবরণ করলো সে মূর্খ অবস্থায় গেল সে কুফুরি অবস্থায় চলে গেল এটা একটা অজ্ঞতা কিন্তু জেহাদের নামে <coughs> জেহাদের নামে যত্রতত্র যেখানে ইচ্ছা সেখানে জেহাদ করা যাবে না যেখানে ইচ্ছা সেখানে মানুষকে মারা যাবে না অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করা যাবে না আবার পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে পালিয়েও থাকা যাবে না পালিয়ে থাকে যাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে তাদের বাড়িতে গিয়ে পালিয়ে ঘুমিয়ে থাকে লাহ আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তাওহিদ বোঝার তৌফিক দান করেন তাওহিদের বিপরীতমুখী যে সমস্ত কথাবার্তাগুলো আছে সেগুলোকে জেনে বুঝে আল্লাহ তালা আমাদেরকে বর্জন করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের আলমে বরকত দান করেন আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন আল্লাহ আমাদের দাওয়াতে বরকত দান করেন আল্লাহ আমাদেরকে দিনের উপরে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে ইমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের প্রচেষ্টাগুলোকে কবুল করে নেন আল্লাহ এই জাতিকে লাইল্লাহ বোঝা তৌফিক দান করেন আল্লাহ এই দেশে তাও তাওহীদের বাতাসকে আবার প্রবাহিত করে দেন এদেশের ঘরে ঘরে আল্লাহ তাওহীদের বাতাসকে যেন আমরা নিয়ে যেতে পারি তাওহীদের দাওয়াতকে যেন আল্লাহ আমরা নিয়ে যেতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ তোমার তাওহীদের উপরে অটলতা দান করো অবিচলতা দান করো আল্লাহ এর উপর আমাদেরকে মৃত্যু দান করো এবং এই তাওহীদকে নিয়ে আমরা আবার আমাদের দিন উঠতে পারি এবং তার ফলাফল আমরা ভোগ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে সেই সৌভাগ্য দান করো আল্লাহ আমিন ওয়াফির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন সাল্লাহ ওসাল্লাম মুবারক আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়াসহাবি আজমাইন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু